আমি ফের দৌসে সুখ চাই না শুধু তোমার ভালোবাসা চাই আমি ফের দৌসে সুখ চাই না শুধু তোমার ভালোবাসা চাই রহমত বরকত মা ফেরাতে রহমত বরকত মা ফেরাতে কিছু ভাল যেন পায় তোমার ভালোবাসা চাই আমি ফের দাউসে সুখ চাই না শুধু তোমার ভালোবাসা চাই তোমার দেয়া পুণ্য মাসে ঠাই দিও তোমার প্রেমের পাশে ও আল্লাহ তোমার দেয়া পুণ্য মাসে ঠাই দিও তোমার প্রেমের পাশে যেন তোমার দেয়া পথে চলি যেন তোমার দেয়া পথে চলি যখন যে থায় আমি যাই তোমার ভালোবাসা চাই আমি ফের দাউসে সুখ চাই না শুধু তোমার ভালোবাসা চাই আমি ফের দাউসে সুখ চাই না শুধু তোমার ভালোবাসা চাই সবাই পেতে চায় তোমার কাছে জান্নাতের যত নিয়াম আছে ও আল্লাহ সবাই পেতে চায় তোমার কাছে জান্নাতের যত নিয়াম আছে আমার শুধু তুমি হয়ো খোদা আমার শুধু তুমি হয়ো খোদা অন্য কিছু চাওয়া না তোমার ভালোবাসা চাই আমি ফের দাও সে সুখ চাই না শুধু তোমার ভালোবাসা চাই আমি ফের দাও সে সুখ চাই না শুধু তোমার ভালোবাসা চাই রহমত বরকত মা ফেরাতে রহমত বরকত মা ফেরাতে কিছু ভাগ যেন পায় তোমার ভালোবাসা চায় আমি দাও সে চাই না শুধু তোমার ভালোবাসা চাই আমি ফেরদাউসে সে চাই না শুধু তোমার ভালোবাসা চাই আমি ফেরদাউসে সে চাই না শুধু তোমার ভালোবাসা চাই